আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক ভাই বোনেরা ইউনিভার্সাল ভিশনের রমাদানের তিরিশ আসর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি থেকে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে আজও সুন্দর তফিক দিয়ে ধন্য করুন সেই দোয়া রেখে শুরু করছি আজকে এই আসরে আল্লাহ তালার পরম সুন্দর নামসমূহ পর্ব দুই ইনশাল্লাহ বিষয়ে আমরা আলোচনা করব মুমিন মুসলিমের উপরে ফরজ সব কিছুর আগে আল্লাহকে চেনা আল্লাহকে জানা যেটাকে বলা হয় এলমুন বিল্লাহ ইসলামী জ্ঞান দু প্রকার একটি হলো এলমুন বিল্লাহি আর দ্বিতীয়টি হলো এলমুন বেসারা ইল্লাহি প্রথমটি হলো আল্লাহ সম্পর্কে জানা যার ভিতরে আছে আল্লাহর পরম সুন্দর নিরানব্বইটি নাম এটা মুখস্থকরণ এর অনুবাদ কি এর ব্যাখ্যা বিশ্লেষণ কি সবিস্তারে এই নামগুলো জেনে আল্লাহ সম্পর্কে একটি পরিষ্কার স্বচ্ছ ইমান বিশ্বাস হৃদয় জগতে তৈরি করা আল্লাহর রবুবিয়তের একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করা অলুহিয়তের একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করা তার সমুন্নত গুণাবলীর একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করা সর্বপ্রথমেই হলো এই এলম বিল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞানী হওয়া কারণ আল্লাহ সম্পর্কে যে জানবে না সে কিভাবে আল্লাহর ইবাদত করবে কিভাবে সে আল্লাহ সম্পর্কে যথোচিত বিশ্বাস নিজের হৃদয়ে তৈরি করবে মানুষ যা জানে না সে বিষয়ে মানুষ কোনো কিছু আইডিয়া করতে পারে না অতএব আল্লাহ তাল্লাহ সম্পর্কে ইমান এবং আকিদা বিশ্বাস তৈরি করতে হলে তার সম্পর্কে আগে আমাদের অবশ্যই জানতে হবে এই জ্ঞানটি হলো সকল জ্ঞানের মাতৃজ্ঞান এই জ্ঞানকেই আল ফেকুল আকবর বলা হয় ওলামায় কিরামের পরিভাষায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যে আল ফেকুল আকবর লিখেছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞান এই সর্বশ্রেষ্ঠ জ্ঞান মূলত এল বিল্লাকেই বলা হয় আল্লাহ সম্পর্কে জানা দ্বিতীয় জ্ঞানটি হলো আল্লাহ শরিয়া সম্পর্কে জানা সাধারণত আমাদের দেশে আল্লাহ শরিয়া সম্পর্কে জানেওয়ালা লোক মোটামুটি আছে কিন্তু আল্লাহ সম্পর্কে জানেওয়ালা লোক এত অল্প যে যদি আমি বলি যে এক লক্ষ আলেমের মধ্যে এক দুজন খুঁজে পাওয়া যায় কিনা যিনি পারফেক্ট যথার্থভাবে আল্লাহ সম্পর্কে জানেন যিনি আলফেকুল আকবর জানেন আল্লাহ সম্পর্কে যে জ্ঞানটি সর্বশ্রেষ্ঠ জ্ঞান সবচেয়ে বড় জ্ঞান সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ জ্ঞান এই জ্ঞানের জ্ঞানী আলিম বাংলাদেশে লাখের মধ্যে এক দুজন পাওয়া মুশকিল শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান মিলে এই অঞ্চল পুরো অঞ্চলটা এরকম এই জন্যই দেখা যাবে যে শরিয়া সম্পর্কে মাসালা মাসাইল সম্পর্কে অনেক জ্ঞান রাখে কিন্তু যেই মাত্র আকিদায় ঢুকে যেই মাত্র আল্লাহর তহিদের চ্যাপ্টারে সে আসে দেখা যায় যে সে শিশুর মক্তব্য শিশুর মতো অবুজ এমন বড় বড় শিরিক করে বসে উপমহাদেশের বিরাট বড় বড় আলেমরা এত বড় বড় সিরিকের কথা বলে গেছেন গা শিউরে উঠে সেগুলো শুনলে এর মূল কারণ হলো জ্ঞানের যে সর্বোচ্চ শাখা এলম বিল্লাহ আল্লাহ সম্পর্কে আগে জানা এই জানাটি আমাদের উপমহাদেশে চর্চা খুব কম হয়েছে এ কারণেই আমরা ক্লাস ওয়ান থেকে কামিল পর্যন্ত মাদ্রাসা শিক্ষায় আমরা পড়েও এক একটি সবকও আমরা পাইনি যেটা তাহিদ সম্পর্কে আমাদেরকে দেয়া হতে দেয়া হয়েছে তাহিদের একটি সবকও নেই আমরা পাইনি কামিল পাশ করা পর্যন্ত যা আমরা পেয়েছি শিক্ষা জীবন শেষে আল্লাহ তারা তৌফিক দিয়েছেন এটি আমাদের অনেক বড় সৌভাগ্য যে আমরা এই আলফেক্ষুল আকবর বা এই এলম বিল্লাহ এটি আমরা আমাদের ক্লাসের বাইরে থেকে আমরা আল্লাহর তৌফিকে আমরা প্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে এই জ্ঞানটির চর্চা অনেকেই করেন আলেমদের মধ্যে অনেকেই এগিয়ে আসছেন এই এলম বিল্লাহ অর্থাৎ তৌহিদ এবং আকিদারের চ্যাপ্টার বা আলফেকুল আকবর এই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য প্রিয় দর্শক এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালার এই নিরানব্বই নাম সম্পর্কে আমাদের জানতেই হবে নবী সাল্লা সাল্লামের একটি সহি হাদিস সহি বুখারিতে এসেছে ইন্নারিল্লাহি তেসান ওতাসিনা ইসমান মিয়াতানিল্লা ওয়াহিদা আল্লাহ তালার নিরানব্বইটি এমন নাম আছে অর্থাৎ এক কম একশো এমন নাম আছে মান আহসহ দাখলাল জান্নাহ ওই নিরানব্বইটি নাম যে মুখস্থ করবে এবং বুঝবে এবং সেই নিরানব্বইটি নামের যে মর্ম সে মর্ম অনুসারে আল্লাহকে বিশ্বাস করবে সে জান্নাতে চলে যাবে এই নিরানব্বইটি নাম এমন মহৎ আবার এই নিরানব্বইটি নামের মধ্যে রয়েছে আল্লাহর ইসমে আজম এক বা একাধিক নামের এমন সমন্বয় যে সবগুলো নামের মর্ম ওই কয়টি বিউটিফুল নেমের মধ্যে সুন্দরতম নামের মধ্যে চলে আসে সেগুলোকে বলা হয় ইসমুল্লাহ আজম আল্লাহর ইসমে আজম যেমন তিরমিজি আবু দাউদ ইবনে মাজা নাসাইতে একটি হাদিস রয়েছে এক ব্যক্তি একদিন নবী সাল্লা সাল্লামের সামনে দোয়া করল আল্লাহ ইন্নি আস আলুকা বেআনি আসাদু আন্নাকা আন্তল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই পর্যন্ত যখন লোকটি বলল তখন নবী সাল্লাহ সাল্লাম শুনে বললেন ওল্লাজি নফসি বেয়াদি আজম যার হাতে আমার প্রাণ রয়েছে সে আল্লাহর কসম করে আমি বলছি তোমাকে যে তুমি আল্লাহর ইসমে আজম উল্লেখ করে আল্লাহর কাছে প্রার্থনা করেছো এমন ইসমে আজম যে আল্লাহ জি ইজা দুরিয়া বিহি আজাব যে ইসমে আজম উল্লেখ করে যে কোনো দোয়া করলে ভালো দোয়া যে কোনো উত্তম দোয়া ভালো দোয়া এই ইসমে আজম দিয়ে করলে আল্লাহ তালার সাথে সাথে সাড়া দেন সেটা কবুল করেন এবং সেই নামে উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া হলে সেটা তিনি দান করে দেন এমন ইসমে আজম উল্লেখ করে তুমি আল্লাহর কাছে দোয়া করেছ তাহলে এই যে লোকটি আল্লাহর ইসমে আজম সম্পর্কে সচেতন ছিল সেই জন্য সে দোয়া করতে পেরেছে সে জানত আশাদু আন্নাকা আন্তাল্লাহ আমি কসম করে বলছি সাক্ষী হয়ে বলছি স্বীকৃতি দিয়ে বলছি যে আপনি একমাত্র আল্লাহ ইলাহাইল্লান্ত আপনি ব্যতীত কোন ইলাহ নেই সত্য মাহবুদ নেই আহাদ আপনি এক ও একক আপনি সৃষ্টি জগৎ থেকে অভাব মুক্ত গোটা সৃষ্টি জগৎ আপনার কাছে অভাবী আল্লাহ যিনি এমন যে তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলাদ এবং তাকেও জন্ম দেয়া হয়নি অলাম ইয়কুল্লাহু কুফুয়ান আহাদ এমন তার সমতুল্য সমকক্ষ কেউ নেই এই যে লম্বা কথাটি বললো এর ভিতরে আল্লাহর ইসমে আজম লুকিয়ে আছে ইসমে আজমের কত দরকার কত বড় মহাবিপদ হোক ইসমে আজম উল্লেখ করে দোয়া করলে সেটা সাথে সাথে ফলে যাবে সালাইমান আলাহামের দরবারে যে মানুষটি বলেছিল যে কল আল্লাহ মিনাল কিতাব যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আনা আতি কবিহি কবল আইয়ার তদ্দা ইলাইকা তরফুক বিলকিস রানীর সিংহাসন আমি নিয়ে আসবো চক্ষের পলক ফেলার আগে সুহান আল্লাহ এবং চক্ষের পলক সুলাইমান চক্ষের পলক ফেলে সারেননি দেখেন যে সামনে সিংহাসন ওলামায় কিরামের একদল বলেছেন যে ওই লোকটি এসমে আজম জানতো আল্লাহ তালার সে এসমে আজম দিয়েই সে দোয়া করে চক্ষের পলকে সেই সিংহাসন সেখানে হাজির করেছিল আরেকটি হাদিসে এসমে আজম সম্পর্কে রয়েছে যে এক ব্যক্তি বলল নবীজির সামনে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে কবুল হয় চাইলে সেটা পাওয়া যায় আসলে যদি আমরা ডাকার মতো ডাকতে জানি আল্লাহকে তাহলে কি বিরাট সাম্রাজ্য আমাদের সামনে আল্লাহর ইসমে আজমের সাম্রাজ্য আমাদের সামনে আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন ইসমুল্লাহ আজম আয়াতাইন এই দুটো আয়তের মধ্যে আল্লাহর ইসমে আজম রয়েছে একটি আয়াত হল ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল্লাহ ইলাহ ইল্লাহ রহমান রহিম এর ভিতরে আছে ইসমে আজম এর পুরোটা উল্লেখ করে দোয়া করলে সেটা কবুল হবেই যদি দোয়াটি হয় ভালো কোনো পাপের দোয়া না হয় রক্তের মতন ছিন্ন করার দোয়া না হয় দ্বিতীয় যে হাদি যে ইসমে আজম যে আয়াতের ভিতরে আছে কাইয়ুম এখানেও আল্লাহর ইসমে আজম রয়েছে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে এই আয়তের ভিতরে ইসমে আজম আছে বলে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক আল্লাহ তালার নাম থেকে বিশ্ব জাহান সৃষ্টি হয়েছে তার প্রত্যেকটি নাম পরম সুন্দর সেই প্রত্যেকটি নাম অনন্ত অসীম অর্থ গুণের বিরাট আধার নিজের ভিতরে রেখেছে আল্লাহর একটি নামের ভিতরে যে গুণ নিহিত থাকে গোটা মহাবিশ্ব মিলেও সে গুণের সমতুল্য হবে না আল্লাহর একটি সেফত একটি গুণের সমান নয় গোটা মহাজগৎ কিভাবে হবে কারণ আল্লাহর প্রত্যেকটি গুণ হলো অনন্ত অসীম আর এই মহাবিশ্ব ইউনিভার্স যত বড়ই হোক এর একটা সীমানা আছে কিন্তু আল্লাহর গুণের তার শক্তির তার জ্ঞানের তার প্রজ্ঞার তার কুদরতের সেটার কোনো সীমা পরিসীমা নেই আল্লাহর কোনো গুণেরই কোনো সীমা পরিসীমা নেই অসীম তিনি অতএব আল্লাহ তালার এসব নাম সম্পর্কে জানা এবং জেনে আল্লাহকে সেগুলো উল্লেখ করে দোয়া করা এটা সবচেয়ে বড় সিলা দোয়া কবুল হওয়ার প্রিয় দর্শক আমরা আল্লাহ তালার নিরানব্বইটি নামের জগতে তাহলে প্রবেশ করি আল্লাহ নিরানব্বই নামের মধ্যে সর্বপ্রথম নামটি হলো আল্লাহ এই নামটির ভিতরে আল্লাহ নিরানব্বই নামের সমস্ত গুণাবলী সন্নিবেশিত আছে আল্লাহ নামের ভিতরে আল্লাহ নামটি আল ইলাহ শব্দ থেকে উৎপন্ন হয়েছে বলে আরবি ভাষাবিদগণ অনেকেই উল্লেখ করেছেন আল ইলাহ মানে হল সত্য মাহবুদ এখানে অর্থাৎ এমন জাত সত্তা যার ভালোবাসায় গোটা সৃষ্টি জগৎ কাদামাটির মতো বিগলিত হয়ে যাবে বিনয়ে অবনত মস্তক হয়ে যাবে তাকে বলা হয় আল্লাহ জুল উলুহিয়াতে অল আলা খলকেহি আজমাইন যিনি কুল মখলুকাতের সমস্ত এবাদত বন্দিগি দাসত্ব আনুগত্য সবকিছু পাওয়ার একমাত্র অধিকারী একমাত্র প্রাপক আল্লাহ তালা আর্শের উপরে তার আর্শ থেকে শুরু করে কুল জাহান হলো গোলামের জাহান স্লেবের জাহান দাসান উদাসের জাহান এখানে মহাবুদ কেউ নেই মহাজগতে কুল সৃষ্টি হলো দাস দাসীর জগৎ এখানে মাহবুদ আসবে থেকে। অমুক এক মাহবুদ তমুক এক মাহবুদ কত মাহবুদ মানুষ বানিয়ে ফেলেছে এগুলো মিথ্যা কথা সব আল্লাহ বলেছেন ইনকুল্লুমান রহমান আবদা আসমান জমিনে আল্লাহ বাদে আল্লাহ ছাড়া কুল বিশ্বজাহানে ইউনিভার্সে মাল্টিভার্সে যা কিছু আছে সব হলো আল্লাহ দাসানু দাস এটা দাসের বিশ্ব দাস দাসের মহাবিশ্ব দাস দাসের ইউনিভার্স এখানে কোনো মাহবুদ নেই মাহবুদ হলেন আরশের উপরে সৃষ্টি জগৎ পার হয়ে তার ঊর্ধ্বে আর রহমান আলাল আরশিস্তাওয়া রহমান আরশের উপরে সমাসীন বিরাজমান প্রিয় দর্শক তাহলে আল্লাহ শব্দটি উল্লেখ করার সাথে সাথে আমরা বুঝব এমন এক জাতে পাক এমন এক মহান সত্তা যিনি সমস্ত উন্নত গুণাবলীর আধার পরম সুন্দর সমুন্নত সকল গুণ যার ভিতরে আছে সেই আল্লাহ এই জন্য আল্লাহ তালা আল্লাহ বললে আল্লাহ হুম্মা বললে নিরানব্বইটি নাম উল্লেখ করে যেই আমরা দোয়া করি আল্লাহ হুম্মা বললে আল্লাহ হুম্মার ভিতরে নিরানব্বইটি নামের মর্ম চলে আসে এই জন্য আল্লাহ হুম্মা রব্বানা লাকাল হামদ আল্লাহ হুম্মা রব্বানা ওলাকাল হামদ আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা বলে আমরা অনেক দোয়া হাদিসের মধ্যে আমরা পেয়েছি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনিল হাম্মি ওয়াল হাজান আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকা আলু আন্না লাকাল হামদ আল্লাহ হুম্মা জিদনা ওলা তান কোসনা আল্লাহম্মা আহসেন আকেবাতানা বিল উমরে কুল্লেহা প্রায় দোয়াই আল্লাহম্মা দিয়ে শুরু হয় এই জন্য যে আল্লাহম্মা আল্লাহর সাথে মেইম যোগ করলে এমন একটা আরবি ভাষার বিশাল অর্থ তৈরি হয় যে আসমায় হোসনা সবগুলোর মর্মের ভিতরে চলে আসে প্রিয় দর্শক এই জন্যই আল্লাহ তালার আসমা এ হোসনা জানার মুখস্থ করার সৌভাগ্য আমাদের সবাইকে অর্জন করতে হবে আল্লাহর নামের ভিতরেই আল্লাহ তালার সমস্ত গুণ নিহিত আছে সেই নামগুলো না বুঝলে কিভাবে আমরা আল্লাহকে অনুভব করব কিভাবে আমরা বুঝব আজকে মুসলিম সন্তানরা কত ক্রিকেট খেলোয়াড়ের নাম মুখস্থ করে ফুটবল খেলোয়াড়ের নাম মুখস্থ করে বলার আগে বলে দেয় আবার কে কি ধরনের বোলিং করে সেই সে বোলিং ব্যাটিংয়ের কার কোনটা কি সব সহ তার ডিজাইন কেমন তার অ্যাপ্রোচটা কেমন তার অ্যাকশনটা কেমন সব মুখস্থ কিন্তু কি লাভ হবে এগুলো দিয়ে আমাদের সন্তানদেরকে তো উচিত ছিল একেবারে শিশুকালেই আল্লাহ তালার সাথে এমনভাবে সম্পৃক্ত করে দেয়া শিশুর পবিত্র মনে আল্লাহর ভালোবাসার বীজ বপন হয়ে যাবে এবং এই পরম সুন্দর নিরানব্বইটি নাম মুখস্থ করাতে পারলে শিশুকালে শিশু মনেই আল্লাহর ভালোবাসার বীজ এইভাবে উপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর দ্বিতীয় একটি নাম হলো আল আহাদ আল ওয়াহিদ আল আহাদ দুটো নাম প্রায় সমার্থবোধক আহাদ মানে একক অর্থাৎ সর্ববিষয়ে তিনি অদ্বিতীয় একক কোন বিষয়ে তার সাথে বিশ্বজাহানের কেউ পার্টনার নয় অংশীদার নয় অ্যাসোসিয়েট কোনো মাবুদ এই মহাবিশ্বে তার সাথে কেউই নেই যত দেবদেবী আছে সব মিথ্যা যত পূজনীয় আরাধ্য কিছু মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া এটা পূজনীয় আছে এগুলি সব মিথ্যা সকপল কল্পিত মানুষের ধারণা দিয়ে মানুষ বানিয়েছে কার ভিতরে কি আছে বলা যায় না আসলে কিছুই নেই এদের ভিতরে কিছুই নেই থাকলে কিছু আল্লাহ তালার জাত সত্তার মধ্যে আছে অনন্ত গুণ অনন্ত শক্তি অনন্ত জ্ঞান অনন্ত দয়া মায়া রহমত সবকিছু তার মধ্যে আছে আল্লাহ তার জ্ঞানে একক তার চিরঞ্জীব হওয়ার গুণে তিনি একক তিনি রাজ্জাক রিজিক দাতা এই গুণে তিনি একক তিনি মহাজ্ঞানী এই গুণে তিনি একক তিনি প্রজ্ঞাময় এই গুণে তিনি একক তিনি সর্বশক্তিমান এই গুণে তিনি একক আল্লাহর নিরানব্বইটি নামের প্রতিটি মিনিংসে তিনি একক অদ্বিতীয় লাশারিক তরুণাহীন উপমাহীন উদাহরণহীন আল্লাহ সমতুল্য কেউই নেই আল আহাত সর্বক্ষেত্রে আহাত এই জন্য সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় অমিন কুল্লে সেই ইন খলক না জাইন সব জিনিসকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে গোটা সৃষ্টি জগতের প্রত্যেকেরই জোড়া আছে জোড়া নেই একমাত্র আল্লাহর কারণ তিনি একক এই জন্য মানুষের উচিত যে কোনো কাজ করবে সামষ্টিক করবে মানুষ একক হতে পারে না যে আমি একা আমি সব করেছি আমিত্ব মানুষের হতে পারে না তো একমাত্র আল্লাহর তিনি একক আমরা সবাই সঙ্গবদ্ধ কাজ করব। সকলে মিলে কাজ করতে হবে কারণ আমরা মখলুক প্রত্যেকেরই কিছু গুণ আছে কিছু গুণ নাই এই জন্য সমন্বয় হলে তখন একটি কম্প্রিহেন্সিভ পরিপূর্ণ গুণের সমাহার সেখানে হওয়া সম্ভব আসমাই হোসনার আল ওয়াহেদ আল আহাদ এই পর্যন্ত আজকে আমরা আসলাম সামনের পর্বগুলিতে বাকি নামগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ এগুলো মুখস্থ করুন অনুধাবন করুন আল্লাহ তৌফিক দান করুন সুফানকাল্লাহমদিক আসাদুল্লাহ আস্তাকুরুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত